চতুর্বিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ গুহ্য কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার সাঙ্গপাঙ্গ ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন নিজের হৃদয়ে হাত রাখিলেন কি বলিবেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে বলিলেন এর ভিতর দুটি আছেন একটি তিনি ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে তারই হাত ভেঙেছিল তারই এই অসুখ করেছে বুঝেছ ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কারেই বা বলবো কেই বা বুঝবে কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায় রাখাল বলিলেন তাই আমাদের আপনি যেন ফেলে না যান ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনলে না ঠাকুরও সকলের ঈষৎ হাস্য কিয়ৎক্ষণ আবার চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন দেহ ধারণ করলে কষ্ট আছেই এক একবার বলি আর যেন আসতে না হয় তবে কি একটা কথা আছে নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না আর যে দেহ ধারণ করা এটি ভক্তদের জন্য ঠাকুর ভক্তের নৈবেদ্য ভক্তের নিমন্ত্রণ ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন এই কথা কি বলিতেছেন ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন চণ্ডাল হঠাৎ তাঁকে ছুঁয়ে ফেলেছিল শঙ্কর বিরক্ত হয়ে বললেন তুই আমায় ছুঁয়ে ফেললি সে বললে ঠাকুর তুমিও আমায় ছো নাই আমিও তোমায় ছুঁই নাই তুমি বিচার করো তুমি কি দেহ তুমি কি মন তুমি কি বুদ্ধি কি তুমি বিচার করো শুদ্ধ আত্মা নির্লিপ্ত সত্য রজ তম তিন গুণ কোনো গুণে লিপ্ত নয় ব্রহ্ম কিরূপ জানিস যেমন বায়ু দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে কিন্তু বায়ু নির্লিপ্ত নরেন্দ্র বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ গুণাতীত মায়াতীত অবিদ্যামায়া বিদ্যামায়া দুয়েরই অতীত কামিনী কাঞ্চন অবিদ্যা জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য শঙ্করাচার্য বিদ্যামায়া রেখেছিলেন তুমি আর এরা যে আমার জন্য ভাবছ এই ভাবনা বিদ্যামায়া বিদ্যামায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয় যেমন সিঁড়ির উপরের পৈটে তারপর ছাদ কেউ কেউ ছাদে পৌঁছনোর পরও সিঁড়িতে আনাগোনা করে জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখে লোক শিক্ষার জন্য আবার ভক্তি আস্বাদ করার জন্য ভক্তের সঙ্গে বিলাস করার জন্য নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন নরেন্দ্র বলিলেন কেউ কেউ রাগে আমার উপর ত্যাগ করবার কথায় শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে বলিলেন ত্যাগ দরকার ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন একটা জিনিসের পর যদি আরেকটা জিনিস থাকে প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না একটা না সরালে আরেকটা কি পাওয়া যায় নরেন্দ্র আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে বলিলেন সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায় নরেন্দ্র সংসার ত্যাগ করতে হবেই শ্রীরামকৃষ্ণ যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায় সংসার ফংসার আর কিছু দেখা যায় তবে মনে ত্যাগ এখানে যারা আসে কেউ সংসারী নয় কারো কারো একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা সেই ইচ্ছাটুকু হয়ে গেল রাখাল মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন খুব নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন খুব কি শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন খুব ত্যাগ হয়ে আসছে নরেন্দ্র ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন এইবার রাখাল কথা কহিতেছেন রাখাল ঠাকুরকে সহাস্যে বলিলেন নরেন্দ্র আপনাকে খুব বুঝছে ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন হা হ্যাঁ, আবার দেখছি অনেকে বুঝছে মাস্টারের প্রতি নাগা মাস্টার বলিলেন আগা হাঁ ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন তারপর মণিকে দেখাইলেন রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন রাখাল সহাস্যে শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আপনি বলছেন নরেন্দ্রের বীর ভাব আর এর সখী ভাব ঠাকুর হাসিতেছেন নরেন্দ্র সহাস্যে বলিলেন ইনি বেশি কথা কন্যা আর লাজুক তাই বুঝি বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে বলিলেন আচ্ছা আমার কি ভাব নরেন্দ্র বলিলেন বীর ভাব সখী ভাব সব ভাব ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে বলিলেন দেখছি এর ভিতর থেকেই যা কিছু নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন কি বুঝলি নরেন্দ্র বলিলেন যা কিছু অর্থাৎ যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে বলিলেন দেখছিস ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন নরেন্দ্রর ত্যাগের ভাব গাহিতেছেন নলিনী দলগত জলমতি তরলম তদ্বব জীবনম অতিশয় চপলম ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতী ভবার্ণবতরণে নৌকা দুই এক চরণ গানের পরেই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন ও কি ও কি ও সব ভাব অতি সামান্য নরেন্দ্র এইবার ভাবের গান গাহিতেছেন কাহে সই ঝিয় তোমার তো কি বিধান কাহে সই জিয় তোমার তো কি বিধান ব্রজ কি কিশোর সই কাহা গেল ভাগই ব্রজ জন টুটাইল পরাণ কাহে সই জিও তমর কি বিধান মিলি সই নাগরী ভুলি গেই মাধব রূপবিহীন গোপ কুঁয়ারি কো জানে প্রিয় সই রসময় প্রেমিক হেন বধু রূপ কি ভাখারি আগে নাহি বুঝনু রূপ হেরি ভুলনু হৃদি কইনু চরণ যুগল যমুনা সলিলে সই আবতনু ডারব আন সখী ভখিব গরল কিবা কানন বল্লরী গল বেঢ়ি বাধই নবীন তমালে দিব ফাঁস নহে শ্যাম শ্যাম শ্যাম শ্যাম শ্যাম নাম জপই ছাড় তনু করিব বিনাশ গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাশ্রু পড়িতেছে নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছে তুমি আমার আমার বধূ কি বলি কি বলি তোমায় নাথ কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি তুমি হত কি দর্পণ মাথ কি ফুল তোমায় ফুল করে কেশে পরব বধূ তোমায় করবীর সনে লুকায়ে লুকায়ে রাখব বধূ শ্যাম ফুল পরিলে কেউ নখেতে নাড়বে তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল তোমায় শ্যাম অঞ্জন করে একে বধু শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নখতে নাড়বে তুমি অঙ্গ কি মৃগমদ গিমু কি হার শ্যাম চন্দন মাখি শীতল হবে বধু তোমার হার কণ্ঠে পর্ব বধু তুমি দেহ কি সর্বস্ব গেহ কি সার পাখি কো পাখ মিনো কো পানি সে হাম বধু তুয়া মানি